সারা পৃথিবীতে চলে মানবী শাসন চলে প্রবাসন তাই জুলম শোষণ মুসলিম ছেড়ে দিল কোরআনে কানন তাদের গলাতে তাই গোলামি জীবন বন্দি জীবন কত যে বেদন চলে জ্বালাতন চলে নিপীড়ন আফগানি বের বন্দি জীবন আরাকানি বের বন্দি বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ইসলামী রেনেসা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়েরা সারা বিশ্বে এখন হক এবং বাতিলের সংঘাত চলমান আর এই সংঘাতে হকের মশালকে চির উন্নত রাখতে আল্লাহর পথের বীর সৈনিকরা রণাঙ্গনে জিহাদরত এই জিহাদে অনেক মুজাহিদ শাহাদাতের পেয়ালা পালন করেছে কেউ বা গাজী হয়ে ফিরেছে আবার কেউ বা বন্দী হচ্ছে কাফেরদের কারাগারে যারা বন্দী হচ্ছে তাদের উপর চলছে নির্যাতনের স্টিম রোলার যার জ্বলন্ত প্রমাণ কিউবার গুয়ান্তানামো এবং ইরাকের আবু গারিব কারাগার সহ অসংখ্য কারাগার যেখানে কঠিন থেকে কঠিনতর সেলে নির্যাতন চলছে এই সকল মুজাহিদদের উপর এই সকল মুসলিম মুজাহিদদের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের কদমে উৎসর্গ করে শুরু করছি আমাদের প্রথম অ্যালবাম বন্দি জীবন্দি জীবন জীবন বন্দি জীবন্দি জীবন জীবন তারুণ্যের খুনে ঝড় তোলা অডিও অ্যালবাম বন্দি জীবন্দি জীবন জীবন জীবন বন্দি জীবন্দি জীবন জীবন বন্দি জীবন চলে জ্বালাতন চলে নিপীড়ন জানিবে বন্দি জীব আর